ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায় ডাব্বাটা পইড়া রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায় ডাব্বাটা পইড়া রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হায়রে হায়রে হায় ডাব্বাটা পইড়া রইব এই যে দুনিয়ায় মাটির এই দেহ খানি মাটিতে বিছাই সঙ্গী সাথী আইব ফিরা নাই রে নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায় ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায় ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার সেই কবর আলোকে জ্বালাইব খবর রাখলি না সাড়ে তিন হাত মাটির ঘর অন্ধকার সেই কবর আলোকে জ্বালাইব খবর রাখলি না মাওলা যদি থাকেন রাজি আলো জ্বালাইব মাঝি মাওলা যদি থাকেন রাজি আলো জ্বালাইব মাঝি নইলে যে দুঃখ কষ্টের সীমা নই রে নয় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় মাটির এই দেহ খানি মাটিতে বিছাই সঙ্গী সাথী আইব ফিরা নাই রে নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়া ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়া হাসরের ময়দানে কি হবে কে জানে আরো সের ছায়া মিলবে কি না জানি না হাসরের ময়দানে কি হবে কে জানে আরো সের ছায়া মিলবে কি না জানি না থাকবে না কোনো সুজন ইয়া নফসি ইয়া নফসি মন থাকবে না কোনো সুজন ইয়া নফসি ইয়া নফসি মন ওই পারে পুণ্য ছাড়া মুক্তি নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় মাটির এই দেহ খানি মাটিতে বিছাই সঙ্গী সাথী আইব ফিরা নাই রে নাই রে নাই ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায় ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়া ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হায় ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়া